ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন আম্মাবাদ সম্মানিত ভাই ও বোনেরা আমার আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদের সামনে আজকে একটি হাদিস তুলে ধরব মাত্র যে হাদিসটি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই নিজ সোনান গ্রন্থে উল্লেখ করেছেন এবং আল্লামা শেখ আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসটিকে সঠিক বলেছেন হাদিসটি আপনাদের সামনে একবার পাঠ করি তারপরে তার সংক্ষেপে খুব- উম, সংক্ষেপে ব্যাখ্যা দেব عن عائشة رضي الله تعالى عنها أم المؤمنين قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم হাদিসটির ভাবার্থ হচ্ছে এই যে আয়েশা রদি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি হলেন আমাদের মমিনগণের মাতা তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে মমিন ব্যক্তি মমিন ব্যক্তি সচ্চরিত্রের দ্বারাই এমন মর্যাদা লাভ করে থাকেন যে মর্যাদা লাভ করে থাকেন একজন রোজাদার ব্যক্তি যে অধিকতর নফল রোজাব্রত পালনকারীর ন্যায় সে ব্যক্তি মর্যাদা লাভ করে থাকে আর অধিকতর নফল নামাজ আদায়কারীর সমতুল্য মর্যাদা লাভ করে থাকে সে ব্যক্তি তাহলে সচ্চরিত্রের দ্বারা আমি রোজা রাখিনি নফল রোজা রাখিনি তবুও আমার যদি চরিত্র ভালো হয় তাহলে আমি সেই রোজাদারের মতোই মর্যাদা লাভ করি আমি রাত্রের নফল নামাজ পড়ার সুযোগ পাইনি বা দিনে কিন্তু আমি আমার চরিত্রের দ্বারা সেই নফল নামাজ আদায়কারীর সমতুল্য মর্যাদা আমি লাভ করতে পারি তাহলে রোজা না রেখেই রোজাদারের মতো মর্যাদা লাভ করতে পারবেন কিসের দ্বারা সচ্চরিত্রের দ্বারা তাহাজুদের নামাজ না পড়েই তাহাজুদের নামাজ আদায়কারীর মতো মর্যাদা লাভ করতে পারবেন সচ্চরিত্রের দ্বারা তাহলে বোঝা গেল সচ্চরিত্রের মর্যাদা অতি উচ্চ এই সচ্চরিত্রের দ্বারা আমরা আমাদের জীবনকে আমাদের সমাজকে আমাদের পরিবারকে সুখময় করতে পারব আমি সচ্চরিত্রের দ্বারা সুখময় জীবন লাভ করতে পারব যে পরিবারের মধ্যে সবাই চরিত্রবান হবে সেই পরিবারে শান্তি থাকবে যে সমাজে লোকজন নারী পুরুষ সবাই চরিত্রবান হবে সেই সমাজে অশান্তি থাকবে না কিন্তু আজকাল সমাজে অশান্তির শেষ নেই পেপার পত্রিকায় আপনারা পড়ছেন দেখছেন টেলিভিশনে রেডিওতে খবর শুনছেন যে আজ অমুক জায়গায় ধর্ষণ হলো অমুক জায়গায় অপকর্ম হলো অমুক জায়গায় হত্যাকাণ্ড হলো এরা কারা করছে অথচ মুসলিম সমাজে এগুলো ঘটছে তারা দাবি করে মুসলমান তাহলে বুঝা গেল তাদের মধ্যে সচ্চরিত্র নেই তাহলে বুঝা গেল যে যার অন্তরে যত ইমান মজবুত থাকবে তার চরিত্র ততই ভালো হবে যার অন্তরে ইমান যত দুর্বল বা খারাপ থাকবে তার চরিত্র তত খারাপ হবে এটি একটি প্রকৃত ইসলামের বিধান তাহলে আমরা ইমান যদি ভালো রাখতে চাই তাহলে চরিত্র ভালো রাখবো আমরা যদি চরিত্র ভালো রাখতে পারি আমাদের ইমানও ভালো থাকবে সচ্চরিত্রের দ্বারা আমরা সুখময় জীবন লাভ করতে পারবো সচ্চরিত্রের দ্বারা আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারবো সচ্চরিত্রের দ্বারা সমাজকে সচ্চরিত্রের দ্বারা সমাজকে সুখময় সমাজ বানাতে পারবো কিন্তু যদি আমরা চরিত্র হাত ছাড়া করে দিই সচ্চরিত্রকে ছেড়ে দিই তাহলে সব জায়গায় অশান্তি থাকবে এই জন্য আমাদের উচিত আমরা যেন সব সময় চরিত্রবান হয়ে জীবন যাপন করি এই জন্য রসুল্লাহ সাল্লামকে বলা হয়েছে ইন্নাকালা আলা হলকিন আভিম হে নাবি তুমি মহাচরিত্রবান মহাচরিত্রের প্রতি মহাচরিত্রের উপরে প্রতিষ্ঠিত তাহলে আমরাও যেন মহাচরিত্রের উপরে প্রতিষ্ঠিত থাকি তবেই আমরা সুখময় জীবন লাভ করতে পারবো আমাদের সমাজে শান্তি ছড়িয়ে পড়বে অশান্তি দূর হয়ে যাবে এখান থেকে আমি শেষ করলাম আকুল কবলি হাদা ও আস্তাগফিরুল্লাহ আলী আলাইকুম ওলি সাইরুল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ